পাঞ্ছি উড়ে উড়ে চন্দ্র ঘুরে ঘুরে পাঞ্ছি উড়ে উড়ে চন্দ্র ঘুরে ঘুরে জলদি করে আয় রে তোরা জলদি করে আয় জলদি করে আয় রে তোরা জলদি করে আয় দেখবি রে আয় নূর এসেছে সোনার মদিনায় দেখবি রে আই নূর এসেছে সোনার মদিনা চন্দ্র সূর্য বলে তারা দেব নবীজির পাহারা ওগো চন্দ্র সূর্য বলে তারা দেব নবীজির পাহারা মেঘের কোলে লুকিয়ে লুকিয়ে নীল আকাশের গায় দেখবি রে আই নূর এসেছে সোনার মদিনায় দেখবি রে আই নূর এসেছে সোনার মদিনা ফেরেস তাদের কানা কানি কচি মুখে খোদার বাণী ওগো ফেরেস তাদের কানা কানি কচি মুখে খোদার বাণী পুরবালারা সারি সারি এসে ঘিরে যায় দেখবি রে আই নূর এসেছে সোনার মদিনায় দেখবি রে আয় নূর এসেছে সোনার মদিনা আল্লাহ পাকের নূরের জোড়া মা আমিনার চোখের তারা ওগো আল্লাহ পাকের নূরের জোড়া মা আমিনার চোখের তারা সাল্লে আলা নূরের মালা পরে যে ঘুমায় দেখবি রে আই নূর এসেছে সোনার মদিনায় দেখবি রে আই নূর এসেছে সোনার মদিনায় নূর দেখে সব হাসি খুশি ওই দেখো মদিনাবাসী ওগো নূর দেখে সব হাসি খুশি ওই দেখো মদিনাবাসী মা আমিনার ঝুপড়ি ঘরে আলোয় ভরে যায় দেখবি রে আই নূর এসেছে সোনার মদিনায় দেখবি রে আইনুর এসেছে সোনার মদিনা শেষ ছন্দে আমার প্রিয় কবি কি বলছে শুনুন উঠল খুশির জুয়ার বুকে কলমা দরুদ সবার মুখে ওগো উঠল খুশির জুয়ার বুকে কলমা দরুদ সবার মুখে ওরে সেলিম দরুদ পড়ে পড়ে চলে আয় ওরে সেলিম দরুদ পড়ে পড়ে চলে আয় দেখবি রে আই নূর এসেছে সোনার মদিনায় দেখবি রে আই নূর এসেছে সোনার মদিনায় পাঞ্ছি উড়ে উড়ে চন্দ্র ঘুরে ঘুরে জলদি করে আয় রে তোরা জলদি করে আয় জলদি করে আয় রে তোরা জলদি করে আয় দেখবি রে আয় নূর এসেছে সোনার মদিনায় দেখবি রে আয় নূর এসেছে সোনার মদিনায় দেখবি রে আই নূর এসেছে সোনার মদিনা